আবু হুরাইরা হ্রদিল্লাহ হতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেন সুলাইমান ইবনু দাউদ আলাহিসাল্লাম বলেছিলেন আজ রাতে আমি আমার সত্তর জন স্ত্রীর নিকট যাব প্রত্যেক স্ত্রী একজন করে অশ্বারোহী যোদ্ধা গর্ভ ধারণ করবে এরা আল্লাহর পথে জিহাদ করবে তখন তার সাথী বললেন ইনশাআল্লাহ কিন্তু তিনি মুখে তা বললেন না অতপর একজন স্ত্রী ছাড়া কেউ গর্ভ ধারণ করলেন না সে যাও এক পুত্র সন্তান প্রসব করলেন যার এক অঙ্গ ছিল না নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তিনি যদি ইনশাল্লাহ মুখে বলতেন তাহলে আল্লাহর পথে জিহাদ করত সুয়াইব এবং ইবনু আবু জিনাদ রহমতুল্লা আলহী এখানে নব্বই জন স্ত্রীর কথা উল্লেখ করেছেন আর এটাই সঠিক